السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে আবারও জানাচ্ছি শুভেচ্ছা আমন্ত্রণ হাদিসের কাহিনী অনুষ্ঠানে আপনাদের মাঝে আমরা সহিহুল বুখারি থেকে একটি অত্যন্ত মূল্যবান অত্যন্ত হৃদয়স্পর্শী চমৎকার হাদিস আপনাদের সামনে উপস্থাপন করছিলাম রসুল সাল্লাম তাকে স্বপ্নে দেখানো হল দুজন ফেরস্তা তাকে নিয়ে বিভিন্ন দৃশ্য দেখালেন বিভিন্ন দৃশ্য দেখানোর পরে এখন সেই স্বপ্নের মাঝে সর্বশেষে কোনটার রহস্য কি কেন হচ্ছে এগুলি তাকে ফেরেস্তাগণ ভালোভাবে খুলে বললেন সর্বপ্রথম দেখলেন একজন ব্যক্তি শুয়ে রয়েছে এই শুয়ে থাকা ব্যক্তি শুয়ে যে বিশ্রামে আছে আরামে আছে এমন ব্যক্তির পার্শ্বেই দাঁড়িয়ে আছে বিশাল পাথর হাতে নিয়ে এ পাথর দিয়ে সে ব্যক্তির মাথায় প্রচণ্ডভাবে আঘাত করছে আঘাতের সাথে সাথে তার মাথা যেন চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে আবার কিছুক্ষণের মধ্যে মাথা পূর্বের অবস্থায় ফিরে আসছে ফিরে আসলে আবার সেই ব্যক্তি কঠিন পাথর দিয়ে তাকে শাস্তি দিচ্ছেন সেই ব্যক্তিটা কে যাকে এই কঠিন শাস্তি দেওয়া হচ্ছে যে আরামে শুয়েছিল সেই আরামে শুয়ে থাকাটাকে হারাম করে দেওয়া হচ্ছে কেন কারণটা কি ফেরেস্তারা বললেন এ ব্যক্তির কারণ হল ফাইন্নাহু আর রাজুলু ইয়াহুদুল কোরআন ফায়ারফুদহু ওয়ানামু আনিস সালাতি আল মাকচুবা এর অপরাধটা ছিল এ ব্যক্তি কোরআন শিখেছে কোরআন বুঝেছে কিন্তু এরপরে কোরআন ত্যাগ করেছে কোরআন বর্জন করেছে কোরআন শিখার পরেও জানার পরেও সে কোরআন নিজে মেনে চলেনি নিজেই কোরআনকে প্রত্যাখ্যান করেছে যার জন্য তার এই শাস্তি দ্বিতীয় আরেকটি দিক হল সালাতিল মাকতুবা মোয়াজ্জিন যখন আজান দিত হাইয়া আল সালা সালাতের দিকে আসো সেই আজানের সময়ে ব্যক্তি সেই আজানের সময়ে ব্যক্তি সালাতের ডাকে মোয়াজ্জিনের ডাকে সালাতে উপস্থিত হত না বরং সে ব্যক্তি ঘুমের মাঝেই থাকত সালাদ থেকে সবসময় সে গাফেল হয়ে থাকত তার এই সালাদ বর্জন করা সালাতের ক্ষেত্রে মনোযোগী না হওয়া কোরআন জেনেও তা বর্জন করা এ অপরাধের জন্যই তার এ কঠিন শাস্তি দেওয়া হচ্ছে সুপ্রিয় দর্শক শ্রোতা আসলে আজকে ওই বিশেষ করে ফজরের সময় মোয়াজ্জিন যখন হাইয়া আলা সাল্লাহ বলে আহ্বান জানায় আমাদের বিছানার আরাম আয়েস খুবই মজাদার খুবই তৃপ্তিদায়ক আমরা বিছানা ছেড়তে পারি না মোয়াজ্জিনের ডাকে সাড়া দিতে পারি না আপনার এই আরাম তো জীবনের শেষ আরাম নয় সামনে আপনার অনেক সময় রয়েছে পরকালীন জীবন সীমাহীন জীবন আজকে বিছানার আরাম নিতে গিয়ে আপনি মোয়াজ্জিনের ডাকে সারা বন্ধ করে দিয়েছেন আপনি সালাতে উপস্থিত হচ্ছেন না জেনে নিন এই আরামেই আপনার জন্য সেই চিরজীবন আখেরাতের জীবনের আরামকে হারাম করে দিবে আর দুনিয়ার জীবনে যদি আপনি একটু কষ্ট স্বীকার করে বিছানার আরামকে ত্যাগ করে আল্লাহ সুবাহ তালার ডাকে আপনি সারা দিয়ে সালাত আদায় করেন তাহলে আপনার জন্য রয়েছে আল্লাহ সুবহানা প্রস্তুত করে রাখা সেই জান্নাত চিরজীবনে সীমাহীন জীবনে সেই জান্নাতের আরাম আপনি উপভোগ করবেন ইনশাআল্লাহ অতএব পার্থিব জীবনে যিনি সালাতের ক্ষেত্রে অমনোযোগী হবেন গাফেল হবেন জন্মসূত্রে আপনি যতই মুসলিম হন না কেন সালাদ যদি আপনি আদায় না করেন ইমানের পরে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবাদত হচ্ছে সালাদ আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম বলেন আল ফারকু বাইন আল আব্দুল কুফরে তারকুসালা একজন মুসলিম আরেকজন অমুসলিম কাফের মাঝে পার্থক্য হল সালাদ বর্জন করা জন্মসূত্রে মুসলিমের পরিচয় দিচ্ছেন আপনার এই পরিচয়ে এই সূত্রে মুসলিম হিসাবে টিকে থাকা সম্ভব নয় মুসলিম হিসাবে টিকে থাকতে হলে আপনাকে অবশ্যই আপনার জীবনে সালাদ আদায় করতে হবে যদি না আদায় করে থাকেন তাহলে বিশাল আখেরাতের জীবনে সীমাহীন জীবনে শুধু শাস্তি আর শাস্তি আল্লাহ সুবাহ আমাদেরকে সে শাস্তি থেকে বাঁচার লক্ষ্যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমরা যেন জীবনে সব ক্ষেত্রে সালাতের প্রতি যত্নশীল হতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন সুপ্রিয় দর্শক শ্রোতা এরপর দ্বিতীয় ব্যক্তিকে দেখলেন সে ব্যক্তির অবস্থা ছিল কি সেই ব্যক্তিও চিত হয়ে শুয়ে আছে তার মাথার কাছে একজন ব্যক্তি একটি বড় ধরনের লোহার অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে সেই অস্ত্র তার মুখে ঢুকাচ্ছে এবং মুখটাকে চিরিয়ে ফেরে একেবারে কাঁধ পর্যন্ত নিয়ে যাচ্ছে নাকে ঢুকাচ্ছে এভাবে কাঁধ পর্যন্ত টেনে আনছে চোখে ঢুকাচ্ছে কাজ পর্যন্ত টেনে আনছে এই কঠিন শাস্তি দুই পার্শ্বে তাকে দেওয়া হচ্ছে এদিক থেকে টেনে দিয়ে শেষ করলে আবার এইদিকে টেনে দেওয়ার শুরুতে দেখা যায় এই সাইডটি তার ভালো হয়ে যাচ্ছে আবার এই সাইডে শেষ করার পরে এই সাইডে শুরু করলে এই সাইডটি তার ভালো হয়ে যাচ্ছে মানে এভাবেই তাকে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে এ ব্যক্তিটি কে ছিল যার এত কঠিন শাস্তি ফেরস্তারা বললেন যে এই ব্যক্তি হচ্ছে এমন ব্যক্তি যার এ মুখটাকে সে সঠিকভাবে ব্যবহার করেনি তার এ মুখ দিয়ে অশ্লীলতা তার এ মুখ দিয়ে মিথ্যার আশ্রয় নিয়েছে তার এই মুখ দিয়ে মিথ্যা কথা সে বলেছে তার এই মিথ্যা কথাগুলি গোটা বিশ্বে যেন ছড়িয়ে গেছে তাই তার শাস্তিটাও হচ্ছে এই মুখে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে এই শাস্তি তার পিছন পর্যন্ত টেনে নেওয়া হচ্ছে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে এর অপরাধটা ছিল সে তার এ মুখটাকে অপব্যবহার করত মুখ দিয়ে খারাপ কথা মুখ দিয়ে সব সময় মিথ্যাই বলত আল্লাহ আকবার আপনাকে একটু চিন্তা করা দরকার আল্লাহ আপনাকে বাকশক্তি দিয়েছেন মুখ দিয়েছেন আপনার ইচ্ছা মতো এটাকে আপনি অপব্যবহার করবেন এমনটি কখনো সুযোগ নেই দুনিয়াতেও আপনাকে চিন্তা করা দরকার কত মানুষ আমাদের সমাজেও রয়েছে যার মুখটা দেখতে আমাদের মতোই মুখ কিন্তু মুখ দিয়ে তার কোনো কথা উচ্চারণ হয় না মুখ দিয়ে সে কোনো কিছু বলতে পারে না এমন কত বাবা আমাদের সমাজেও রয়েছে একটু চিন্তা করা দরকার আজকে আপনার বাকশক্তি সুন্দর এ বাকশক্তি দিয়ে যদি আপনি অন্যায়ভাবে এটাকে ব্যবহার করে থাকেন ইসলাম বিদ্বেষী বিরোধী কথায় যদি আপনি মুখ দিয়ে বলে থাকেন মিথ্যার আশ্রয় যদি শুধু মুখ দিয়ে আপনি নিয়ে থাকেন অশ্লীল কথাগুলি যদি আপনার মুখ দিয়ে বলে থাকেন আল্লাহ দুনিয়াতেও আপনাকে বাকশক্তিহীন করে দিতে পারেন আর আখেরাতে দুনিয়াতে আল্লাহ ছাড় দিলেও সুযোগ দিলেও আখেরাতে আপনাকে এ ধরনের কঠিন শাস্তি ভোগ করতে হবে এজন্য সাহি হাদিসে এসেছে আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম বলেন যে ব্যক্তি দুটি বিষয়ের জিম্মা নেবে আমি তার জন্য জান্নাতে যাওয়ার জিম্মা নেব সুবাহান প্রথম বিষয় হলো মাবাইনা লেহিয়াতাইনি তার এই দুই চোয়ালের ভিতরে যা রয়েছে জিহব্বা এটাকে যে জিম্মা নিবে অর্থাৎ এই জিহব্বা দিয়ে কখনো অশ্লীল কখনো মিথ্যা কখনো খারাপ কথা সে উচ্চারণ করবে না অনুরূপভাবে ওয়াবাইনা ফাখাইনি তার দুই উরু দুই রানের মাঝে যা রয়েছে লজ্জাস্থান সেটার যে জিম্মা নেবে এটাকে অপব্যবহার করবে না রসুল সাল্লাম বলেন ওই মুসলিম ব্যক্তির জান্নাতের জিম্মা আমি নিয়ে নিব সুবহান প্রিয় ভাইয়ের আমার প্রিয় দর্শক শ্রোতা সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ সুবহানা হুয়া তালাই আমাদেরকে সুন্দর বডি দিয়েছেন এই বডির অঙ্গ প্রত্যঙ্গগুলিকে আল্লাহ সুবহানা হতালাই সুন্দর করে দিয়েছেন এগুলিকে আল্লাহর জন্যই ব্যবহার করতে হবে আল্লাহর নিয়মেই এগুলিকে আমাদের কাজে লাগাতে হবে ভিন্নভাবে অন্যায়ভাবে কখনো আমরা ব্যবহার করতে পারি না এ শিক্ষাই আমরা এই হাদিস থেকে নিতে পারি তৃতীয় ব্যক্তি বা তৃতীয় যে জায়গাটি ছিল সে জায়গাটি একটা বড় ধরনের গর্ত যেটি আগুনে ভরপুর সেখানে কতগুলি উলঙ্গ বস্ত্রহীন নর ও নারীকে কঠিনভাবে শাস্তি দেওয়া হচ্ছে আগুনে তারা বিকট শাস্তিতে চিৎকার দিয়ে আওয়াজ দিচ্ছে এরা কারা ছিল এদের অপরাধ কি ছিল এদের অপরাধ ছিল এরা হচ্ছে ব্যবিচারিণী জেনা ব্যবিচারে তারা পৃথিবীতে ব্যস্ত হতো তাদের যৌবনকে অন্যায়ভাবে তারা ব্যবহার করেছে আজকে আফসোসের সাথে বলতে হয় আমরা মুসলিম হওয়া সত্ত্বেও আমাদের যুব সমাজ বিশেষ করে আমাদের ছেলে মেয়েরা বিশেষ করে আজকে উন্নত শিক্ষার নাম দিয়ে আধুনিক সভ্যতার নাম দিয়ে পাশ্চাত্যের নোংরা আদর্শের অনুসরণ করে তারা এই যৌবন কালে আমাদের ছেলে ও মেয়েরা অবাধে তারা যৌনচার করছে অবাধে তারা এই নোংরা আচরণ নিজেদের জীবনে করে চলছে জেনে নিন আল্লাহ সুবাহ মানুষকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন পশু হিসাবে সৃষ্টি করেননি জানোয়ারের মতো সৃষ্টি করেননি সুতরাং মানুষ তার আত্মমর্যাদা সব সময় সংরক্ষণ করবে একজন আরেকজনের সাথে অন্যায়ভাবে এ ধরনের যৌনাচার করে বেড়াবে এটি ইসলাম কখনো মানবতার হিসাবেও স্বীকৃতি দেয়নি এবং মুসলিম হিসাবেও কখনো স্বীকৃতি দেয়নি এটি হচ্ছে অমুসলিমদের কালচার হতে পারে যে অমুসলিমরা পশুর মতো অসভ্য কালচারে আজকে গড়ে উঠেছে আমরা আজকে আমাদের সন্তানদের আমাদের সমাজের মানুষদেরকেও সেই পথের দিকে আমরা ঠেলে দিচ্ছি জেনে নিন আপনার জন্য সেই জাহান নামের কঠিন শাস্তি অপেক্ষা করছে যদি আপনার এই যৌবনকে আপনি অন্যায়ভাবে ব্যবহার করেন ইসলাম শান্তি সমাজ গঠনের জন্য সুন্দরভাবে ইসলামী সরিয়া আমাদের পদ্ধতি দেওয়া হয়েছে একজন যুবক আরেকজন যুবতী উভয়ের এই যৌবন চাহিদা মেটাবে যৌন চাহিদা পূরণ করবে এজন্য ইসলাম নির্দেশ দিয়েছে মানিস্তাতে আমিন খুমুল বা আফালিয়াতে জওয়াজ তোমাদের যারা সামর্থ্যবান তারা যেন কি করে থাকে ইসলামী শরীয়তের বিধিবিধান অনুযায়ী বিবাহ বন্ধনে আবদ্ধ হয় আজকে আমাদের অনেক বৈবাহিক জীবনেও অনেক ব্যক্তি গেছেন তিনি বিয়ে করেছেন ঠিকই কিন্তু এরপরও তিনি পুরুষ হয়েও অন্য মেয়েদের সাথে অন্যায়ভাবে যৌনচার করে থাকেন অনেক মেয়ে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছে ঠিকও এরপরেও তিনি মেয়ে হয়েও অন্য পুরুষদের সাথে অন্য ফ্যারেন্টদের সাথে বন্ধুদের সাথে অবাধে যৌনচারে লিপ্ত হয়ে থাকে ভালো মানুষের কাজ এটি নয় প্রিয় দর্শক শ্রোতা এ হাদিস আমাদেরকে স্মরণ করে দিচ্ছে আমাদের আচার আচরণ যদি এই ধরনের হয়ে থাকে ব্যবচারে আমরা লিপ্ত হয়ে থাকি বিয়ে করার আগেই হোক আর পরেই হোক আর যে অবস্থাই হোক না কেন তাহলে আপনাকে কঠিন ভয়াবহ জাহান নামের আগুনে আপনাকে জ্বালানো হবে সে শাস্তি আপনাকে ভোগ করতে হবে সুতরাং দুনিয়ার কয়েকটি দিন আমরা যেন ধৈর্য ধারণ করে সঠিক অবস্থানে আমরা সেই ক্ষেত্রে স্বচ্ছ থাকতে পারি পবিত্র থাকতে পারি সুন্দর থাকতে পারি সে চেষ্টাই আমাদেরকে গ্রহণ করতে হবে আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন সুপ্রিয় দর্শক শ্রোতা এরপরে দেখলেন একজন ব্যক্তি যে সেই রক্তের সমুদ্রে রক্তের নদীতে হাবুডুবু খাচ্ছে ঘাটে ফিরে আসতে চাইলে আবার তাকে পাথর দিয়ে নিক্ষেপ করে তাকে সেই গভীরে ফিরিয়ে দেওয়া হচ্ছে এ ব্যক্তিটিকে রসুল সাল্লাহামকে জানানো হল ফাইন্নাহু আখিলুর রিবা এ ব্যক্তিটি হচ্ছে ওই ব্যক্তি যে পার্থিব জীবনে অর্থনৈতিক ক্ষেত্রে সে অন্যায়ভাবে সুদি কারবারের মাধ্যমে অর্থ ভোগ করেছে সুদ খেয়েছে যে সুদি কারবারে জড়িত ছিল যে আসলেই হয়তো কেউ বলবেন যে সুদি কারবার অপরাধটা কোথায় এটাও তো এক প্রকার ব্যবসা আসলে ইসলাম ইসলাম সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে চায় ইসলাম সমাজে ন্যায় প্রতিষ্ঠা করতে চায় সমাজ থেকে কখনো দুর্নীতি সমাজে যেয়ে থাকবে চলতে থাকবে সচ্ছলরা অসচ্ছলদেরকে ক্ষতিগ্রস্ত করবে ইসলাম এমনই অর্থনীতি ব্যবস্থা কখনো অনুমতি দেয়নি সুদি কারবার ও সুদি অর্থনীতি এর মাধ্যমে প্রকৃতপক্ষে সমাজের ধনীরা আরো ধনী হয় অসহায় দরিদ্ররা আরো অসহায় হয়ে যায় তাই এই সুদী অর্থনীতি থেকে ইসলাম হারাম করে দিয়েছে এই সুদী কারবারে যারা জড়িত হবে তাদের জন্যই কঠিন এ শাস্তি ভোগ করতে হবে তাকে যার নমুনা এ হাদিসের মাঝে বর্ণনা এসেছে আল্লাহ রাসুল সাল্লাহ আলহিহসাল্লাম আরো কঠিনভাবে বলেন আকিলুর রিবা ওমুকিলাহু ওয়াকাতিবাহু ওয়াশাহিদাইহি সাওয়া যে ব্যক্তি সুদ খায় যে ব্যক্তি সুদ দেয় যে ব্যক্তি সুদ বিষয়গুলি লেখালেখি করে এবং যারা এই সুদ বিষয়ক কর্মকাণ্ডে সাক্ষী প্রদান করে সাওয়া উন তারা যেন সকলেই সমান অপরাধী কারণ যে সুদ খাচ্ছে যে সুদ দিচ্ছে আর যে সুদ লেখালেখি করছে এবং যে সুদের বিষয়ে সাক্ষী প্রদান করে সকলেই যৌথভাবে কিন্তু এই কাজটিকে জিয়ে রেখেছে এই কাজটিকে পরিচালনা করছে এজন্যই সকলকে সতর্কবাণী উচ্চারণ করে এ বিষয় থেকে বিরত থাকার জন্য ইসলাম নির্দেশ দিচ্ছে এমনই চুষে খাওয়ার অর্থনীতি ব্যবস্থা বা দরিদ্রদেরকে আরো দরিদ্র করার অর্থনীতির ব্যবস্থা ইসলাম কখনো বৈধ করেনি তাই প্রতিটি মুসলিমের উচিত আল্লাহকে ভয় করে সুদী সকল কারবার থেকে সকল সুদী কারবার থেকে একজন মুসলিমকে বেঁচে থাকা অবশ্যই উচিত তার সাধ্যপক্ষে পারতপক্ষে অবশ্যই সেগুলি থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে না হলে জাহান নামের সেই কঠিন আজাব ভোগ করার জন্য তাকে প্রস্তুতি নিয়ে নিতে হবে আল্লাহ আমাদের সকলকে সে বিষয়ে সচেতন সতর্ক হওয়ার তৌফিক দান করুন এরপরে রাসুল সাল্লাহ আলিহসাল্লামকে দেখানো হল যে এমন একজন ব্যক্তি সেই কঠিন প্রজ্বলিত আগুনের চতুর্দিকে তিনি ঘুরছেন ফিরছেন আগুনের কাছে রয়েছেন কিন্তু আগুনে তার কোনো সমস্যা হচ্ছে না তিনি কে তিনি হলেন মালিকুন খাজিনু জাহান্নাম জাহান্নামের যিনি দায়িত্বশীল ফেরস্তা যার নাম হল মালিক সেই ফেরস্তাই তাকে দেখানো হল যে তিনি আগুনের চতুর্দিকে ঘুরছেন ফিরছেন অথচ আগুনে তার কোনো সমস্যা হচ্ছে না এরপরে দেখলেন আরেকটি সুন্দর বাগানে সেই দীর্ঘ লম্বা একজন মানুষ সেই দীর্ঘ লম্বা মানুষটি তিনি কে তিনি হচ্ছেন আবুল আম্বিয়া মুসলিম জাতির পিতা যিনি ইব্রাহিম আলী হিসালাতাম তিনি হচ্ছেন সেই লম্বা ব্যক্তিটি ইব্রাহিম আলী ইসালাম আর তার সাথে যে সমস্ত ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দেখলেন তারা কারা তারা ছোট্ট ছোট্ট বাচ্চা হচ্ছে মুসলিম পরিবারের যে সমস্ত সন্তান অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে সেই ছোট্ট অপ্রাপ্ত বয়স্ক শিশুরা তারাই হচ্ছে ইব্রাহিম আলাইহিসালাম এর পাশে খেলাধুলা আনন্দ ফুর্তি করছে রাসুল সাল্লাহ আলী হুসাল্লামকে এরপরে দেখানো হল এমন একটি জায়গা আরেকটি সুন্দর চমৎকার বাগান সেই চমৎকার বাগানের মাঝে এমন ব্যক্তিরা রয়েছেন যে ব্যক্তির অর্ধাংশ হল খুবই সুশ্রী আর অর্ধাংশ হল কুশ্রী তারা সেই স্বচ্ছ নদীর পানিতে গোসল করে এসে আবার তারা সম্পূর্ণ গোটা বডি তার সুশ্রী হয়ে যাচ্ছে এরা কারা বলছেন এরা হচ্ছে মুসলিমদের মাঝে এমন ব্যক্তি যারা ভালো কাজও করেছে আবার খারাপ কাজও করেছে তার ভালো কাজ রয়েছে এজন্য তার অর্ধ বডি হচ্ছে সুশ্রী আর তার খারাপ কাজ রয়েছে এজন্য অর্ধ বডি হচ্ছে তার কুশ্রী কিন্তু সে সব সময় আল্লাহ সুবাহানহাতালাকে ভয় করেছে আল্লাহর কখনো অবাধ্য ছিল না কখনো শয়তানি প্ররোচনায় ভুল ত্রুটি ঘটে গেছে কিন্তু ইসলাম নষ্ট হয়ে যাবে বাতিল হয়ে যাবে এমন কর্মকাণ্ডে কখনো লিপ্ত হয়নি বরং অপরাধ হয়েছে এমন কাজে সে লিপ্ত হয়েছে এই ব্যক্তিরা যখন আল্লাহ সুবাহ ক্ষমার আশা করবে আল্লাহ সুবাহ এভাবেই তাদেরকে সেই সুন্দর পানিতে স্বচ্ছ পানিতে গোসল করার মাধ্যমে সমস্ত বডিটাকেই তাদের নিষ্কলুষ করে দেবেন অপরাধ মুক্ত করে দেবেন রাসুল সাল্লাহ আলহিহসাল্লাম এমনইভাবে এই সুন্দর একটি দীর্ঘ হাদিস দীর্ঘ একটি ঘটনা স্বপ্নের মাঝে সবকিছু তিনি দেখলেন তাকে দেখানো হল তিনি সাহাবা কেরামদের মাঝে বাস্তবে সেটি বর্ণনা দিলেন এবং সব বিষয়গুলি তুলে ধরলেন এই দীর্ঘ হাদিস দীর্ঘ কাহিনী দীর্ঘ ঘটনাটি শুধু শুনেই আমরা তৃপ্তি লাভ করব তা যেন কখনো না হয় বরং আমাদেরকে মনে রাখতে হবে যেই যে অপরাধের কারণে শাস্তি ভোগ করতে হয়েছে সেই অপরাধগুলি যদি আমাদের জীবনে হয় আমাদেরকেও সেই শাস্তি ভোগ করতে হবে আল্লাহ সুবাহানুভালা সে সকল অপরাধ থেকে মুক্ত হয়ে রাসুল সাল্লাহ আলহিহসাল্লামের পূর্ণ অনুসরণ করে আল্লাহকে ভয় করে পূর্ণ ইসলামের উপর যেন আমরা প্রতিষ্ঠিত হয়ে আমাদের জীবনকে সেভাবে গড়ে তুলতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন আমিন ওয়াহরিদাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন ও সাল্লাহ তাল আলা নবীন মোহাম্মদ আল্লাহ আলী ওসাহাবি আজমাইন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়াস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া